আনন্দ পাচ্ছেন কিনা জিজ্ঞেস করেছেন সেটা চৈতন্য মহাপ্রভুর এই জড় ভৌতিক ধামের মধ্যে আগমনের উদ্দেশ্য সবাইকে আনন্দিত করার জন্য এই জড় ব্রহ্মাণ্ড নিবাসের সবাই দুঃখী আছে আমরা সবাই দুঃখী কেন দুঃখী কি রকম দুঃখ হয় এই জড় জগতে আধ্যাত্মিক আদি ভৌতিক আপনারা সবাই এইসব শব্দের অর্থ জানেন আধ্যাত্মিক দুঃখ কি বলতে পারেন কেউ আধ্যাত্মিক এটা সংস্কৃত শব্দ এই আমাদের গৌরীয় বৈষ্ণব দর্শনে খুবই গুরুত্বপূর্ণ এইসব তত্ত্ব জ্ঞান বুঝতে হবে আমরা বলি না যে জগৎ দুঃখময় আছে জগৎ দুঃখময় আছে নাকি এই জড় জগতে দুঃখ হয় কিনা কি রকম দুঃখ আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈনিক এই তিন শব্দ এই তিন শব্দের অর্থ আপনারা সবাই শিখুন আধ্যাত্মিক মনে কেউ বলতে পারেন হ্যাঁ, বলো এটা কি রকম দুঃখ আদি মাইকিক মাইক থেকে আমরা দুধ পাচ্ছি ঠিক মতো কাজ করে এটা আদি দৈবিক মাইকে দেবতা মাইকে শক্তি দিচ্ছেন জীব তার নিজের শরীর ও মন থেকে যে ক্লাস প্রাপ্ত হয় তাকে আধ্যাত্মিক ক্লাস বলা হয় বুঝতে পেরেছেন নিজের শরীর থেকে আমরা ক্লেশ পাই কি রকম জ্বর আর রোগ ক্যান্সার যেন ও মানসিক ক্লেশ কি রকম চিন্তা হয় না খুব চিন্তা কি করব আরো কি আধিভৌতিক আধিভৌতিক ক্লেশ কি আছে মশা মশা আমরা আরো কি মানুষেরা আমাদের সাথে ঠিক রকম ব্যবহার করে না গালি দেয় তোর কি করছিস তুই আমি দুঃখ পাই না ওনারা যদি সেই রকম বলে সেটা আদি ভৌতিক ক্লেশ আদি ভৌতিক মানে অনেক প্রাণীরা সাকারণে না বিনা কারণে আমাদের কষ্ট দেয় এটা কি রকম দু মাইক ম্যান তো ঠিক মতো কাজ করে না আদি এটা আদি ভৌতিক ঠিক আছে আমি ধরব ঠিক আছে সমস্যার সমাধান করেছি আমি ধরব এবং আদি দৈবিক আদি দৈবিক দেবতাদের দ্বারা ক্লেশ মানে প্রাকৃত প্রাকৃতিক এখন বাংলা মাস কোন মাস চলে এখন হ্যাঁ? ফাল্গুন মাস ফাল্গুন পূর্ণিমা হয়ে গেল না তো এই মৌসুমে এত ঠান্ডা হয় সাধারণত তো এই শীত হচ্ছে এইরকম প্রাকৃতিক ক্রোশ আদি দৈবিক ক্রোশ সাধারণত এই মাসে অন্যরকম প্লেস হয় বেশি উষ্ণ হয় গরম হয় যদি বেশি ঠান্ডা হয় আমরা কষ্ট পাই যদি বেশি গরম হয় আমরা কষ্ট পাই এই জন্য এবং যদি বর্ষা হয় আমরা অনেক কষ্ট পাই এই দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক কষ্ট হয় বর্ষা থেকে এইসব প্রাকৃতিক ক্লেশ ভূমিকম্প সুনামি তুফান বৃষ্টি সেটা বলা বর্ষা বর্ষা মানে বৃষ্টি সংস্কৃত শব্দ তো এইসব রকম ক্লেশ হয় এই জড় জগতে জড় জগতের মধ্যে কোন জায়গা আছে যা আমরা সেখানে যেতে পারি যার মধ্যে এইরকম প্লেস হবে নাকি সেরকম জায়গা আছে আছে কোথায় বম্বে কেউ কি আমেরিকায় যেতে চান আপনি কি আমেরিকা যেতে চান অনেকে আমি যেতে চাই আমি যেতে চাই যাব মনে হয় দুই তিন মাস পরে কি জন্য কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য তো অনেকেই যেতে চায় আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি কিন্তু আমেরিকা আরো ভালোবাসি কারণ এখানে আছে আর সেখানে ডলার আছে টাকা থেকে ডলার ভালো আমরা মনে করি কিন্তু স্বর্গ থেকে আমেরিকা আর গরিয়সী আছে আমরা মনে করি কিন্তু আপনারা কি মনে করেন আমেরিকায় এরকম প্লেস হয় না আমেরিকা লোক তো চিন্তা করে না দুঃখিত হয় না হয় সেখানে আদি বৌদ্ধিক ক্লেশ হয় না হয় এখানে বাংলাদেশে উগ্রপন্থী আছে বম ফেলা সেই দেশে এই দেশে সুনামি বেশি বৃষ্টি ওইসব হয় সেই দেশে বিরাট তুফান হয় আমেরিকা এবং সেখানে ঠান্ডা কি রকম আপনারা না গেলে আপনারা কল্পনা করতে পারেন কত ঠান্ডা আছে তো এই জড় জগৎ দুঃখময় সেটা আমরা আমাদের বুঝতে হবে কিন্তু আমরা এই তো বুদ্ধিহীন আছে যে এই সকল ক্লেশ দেখলেও নিজে অনুভব করলেও আমরা বুঝতে পারি না যে এই জগৎ হচ্ছে দুঃখময় এবং আমাদের প্রয়াস হওয়া উচিত এই জড় জগৎ থেকে মায়ার কবল থেকে মুক্ত হয়ে ভগবানের দামের যাওয়ার জন্য প্রয়াস করা উচিত সেটা আমরা বুঝি না সেই জন্য সাধুদের থেকে শুনতে হবে বারবার শুনতে হবে যাতে আমরা মায়ার আবরণ থেকে মুক্ত হবে মায়ার আবরণ থেকে মায়ার প্রভাব থেকে আমরা সবসময় ব্যস্ত থাকি এই জগতে এই সকল সমস্যা সমাধানে সমাধান করার জন্য যা সম্ভব নয় এই সমস্যা যদি সমাধিত হয় এই সমাধানের দ্বারা নতুন সমস্যার সৃষ্টি হয় যেমন এক সমস্যা হল যে এই মাইক ঠিক থাকে না তো সমস্যার সমাধান পেয়েছি যে আমি হাতে ধরছি কিন্তু অন্য সমস্যা আছে যে হাত খুব ক্লান্ত হয়ে যাচ্ছে তো অন্য হাতে আমি ধরছি সমাধান হয়ে গেছে ঠিক আছে এত বড় সমস্যা না শুধু উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি অনার অক্ষমসম আমরা যদি করি তো তা থেকে সমস্যা হবে সমাধান হয়ে গেছে তো সমস্ত সমস্যা সমস্যার সমাধান সম্ভব হয় আমরা যদি এই চারটি সমস্যা ঠিক আছে অর্থাৎ জন্ম মৃত্যু জড়া ব্যাধি থেকে মুক্ত হতে পারে তো এই সকল সমস্যা মূল কারণ কি পণ্ডিত এই পণ্ডিত কি নাম কি নাম তোর সৌরভ তো সৌরভ বল সকল সমস্যা মূল কারণ কি আছে ঠিক আছে আমি বলবো আপনারা জানেন মনে হয় কিন্তু এখন মনে পড়ছে না সকল সমস্যার মূল কারণ হচ্ছে যে আমরা কৃষ্ণকে স্মরণ করি না কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বাহিভূত অতএব মায়া তারি দেহ সংসার দুঃখ তো আমাদের সুখী গড়ে তুলতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হইলেন নদিয়ায় মায়াপুর ধামে সমস্যা হচ্ছে যে এই অনুষ্ঠান খুব দেরি হয়ে যাচ্ছে মনে হয় আমি ঘরে গাড়িতে যাচ্ছি ঠিক আছে আমি আর দীর্ঘ সময়ে বেশি কথা বলবো না মহাপ্রভু আমাদের কি দিয়েছেন আপনারা আস্তে আপনারা আস্তে আস্তে বুঝছেন আপনারা জানেন হরিনাম কিভাবে হরিনাম করতে হবে যাতে আমরা প্রকৃত ভক্তি পন্থার প্রতীক হতে পারি সেটা শুদ্ধ কৃষ্ণ ভক্তদের শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে শিখতে হবে মনে আমরা যদি হরিনাম করি এবং সাথে সাথে অনাচার দুরাচার পাপাচার করি তাহলে নামে প্রকৃত ফল অর্থাৎ কৃষ্ণ প্রেম ভক্তি আমরা কখনোই লাভ করতে পারি না তো যাতে আপনারা এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি পন্থা সম্বন্ধে প্রাথমিক মৌলিক শিক্ষা লাভ করতে পারেন এই উদ্দেশ্যে শিলপ্রভাদের ইচ্ছা এবং আদেশ অনুসারে আমি দুটি পুষ্টিকা লিখেছি